আয়না তোরা কে কে যাবি চল না তোরা কে কে যাবি আয়না তোরা কে কে যাবি চল না তোরা কে কে যাবি সোনার মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা আয়না তোরা কে কে যাবি চল না তোর কে কে যাবি আইনা তোর কে কে যাবি ছৌনা তোর কে কে যাবি সোনার মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা মোদিনাতে আছেন শুয়ে শুয়ে আমার প্যারা নবী বংশের সবি মোদিনাতে আছেন শুয়ে আমার প্যারা বি তারি প্রেমে প্রেমে আমি পাগলে বিশ্বের সবি সবি তাকে পেতে সারা খোদ ভীষণ দিওয়ানা মন তাকে পেতে সারা খোদ ভীষণ দিওয়ানা মন কোনো বাধা মানে না কোনো বাধা মানে না আইনা তোরা কে কে যাবি চল না তোরা কে কে যাবি আইনা তোরা কে কে যাবি চল না তোরা কে কে যাবি সোনার মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা আবু বক উসমান সবাই তার সারি তার সে পাথর সোনা সে কথা সবাই জানি জানি আবু বক উসমান সবাই তার সারি তার পাথর সোনা সে কথা সবাই জানি জানি তার দিদার যেন হয় শোনো হে দয়াময় তার দিদার যেন হয় সোনো হে দয়া আমার মোনা বাসনা এ আমার মোনা বাসনা আইনা তোরা কে কে যাবি চলনা তোরা কে কে যাবি আইনা তোরা কে কে যাবি চলনা তোরা কে কে যাবি সোনার মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা আয়না তোরা কে কে যাবি চল না তোরা কে কে যাবি আয়না তোরা কে কে যাবি চল না তোরা কে কে যাবি সোনার মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে মদিনা কদমে কদমে দুরুদ পড়ব শাহে